আল্লাহর রঙে যারা রঙা হতে চায় জগতে সেরা রং তারা শুধু পায় আল্লাহর রঙে যারা রঙা হতে চায় জগতের সেরা রং তারা শুধু পায় আল্লাহর রঙে যারা রঙা হতে চায় গোলাপের সাধ্য কি সে রং ধরে নেই তার তুলনা এ চরাচরে গোলাপের সাধ্য কিসের ধরে নেই তার তুলনা এ চরাচরে গোলাপের সাধ্য কিসের ধরে নেই তার তুলনা এ চরে শুধু আল্লাহ প্রিয়দের সে রঙে সাজায় আল্লাহর রঙে যারা রাঙা হতে চায় জগতে সেরা রং তারা শুধু পায় আল্লাহ রঙে যারা রাঙা হতে চায় সত্যবাদী যারা সুপথে চলে আপনার শখ ভুলে অন্যের তরে বিনীত চোখে তার নদী না ধরে জিহাদে কঠোর বীর থাকে না ঘরে সত্যবাদী যারা সুপথে চলে আপনার সব ভুলে অন্যের তরে বিনীত চোখে তার নদী না ধরে যে কঠোর বিষ থাকে না ঘরে পাই খোদার খুশি রং তারা গলে তারা গলে তারা গলে কি সাধ্য জুই চামেলি কিংবা বর্ণিল এই পৃথিবী কি সাধু জুই চামেলি কিংবা এই পৃথিবীর কি সাধু জুই চামেলি কিংবা এই পৃথিবী সে রঙের মতো হবে উজ্জ্বলতা আল্লাহর রঙে যারা রাঙা হতে চায় জগতের সেরা রং তারা শুধু পায় আল্লাহর রঙে যারা রাঙা হতে চায় জগতের সেরা রং তারা শুধু পায় আল্লাহর রঙে যারা রাঙা হতে চায় জগতের সেরা রং তারা শুধু পায় আল্লাহর রঙে যারা রাঙা হতে চায় আল্লাহর রঙে যারা রাঙা হতে চায় আল্লাহর রঙে যারা রাঙা